হয় তখন একটি দোয়া হজরত রসুল আকরম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম করতেন আমাদেরকেও করার জন্য উদ্বুদ্ধ করে গেছেন দোয়াটি হল আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাহবান ওয়া বাল্লিগনা রমাদান ও আল্লাহ আমাদের জন্য বরকত দান করুন রজব এবং সাবানে আর আমাদের হায়াতকে অন্তত রমজান পর্যন্ত বাড়িয়ে দিন যাতে করে রমজানুল মুবারকের ফাজাইল আনোয়ার ও বারাকাত আমরাও কিছু অর্জন করতে পারি তো সাবান মাস রমজানের ভূমিকার দ্বিতীয় মাস এই মাস সম্পর্কে আল্লাহ সব্বুল আলমিন তৌফিক দিলে একটু পরে এবং আগামী জমায় কিছু বয়ান হবে এর আগে গত বয়ানে হজরত রসুল আকরাম সাল্লাহু আলাইহে ওয়াসাল্লামের মেয়ারাজ থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি কথাগুলো বাকি ছিল একটি প্রশ্নের উত্তরও বাকি ছিল যে আহল সুন্নত জমাতের আকিদা অনুযায়ী হজরত রসুল আকরম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ অবস্থায় সশরীরে মেয়ারাজে গেছেন এবং ফিরে এসেছেন এই আকিদার উপরে কিছু প্রশ্ন করা হয়েছিল তার মধ্যে একটি প্রশ্ন ছিল মহাশূন্যে যে কোর্রায় নার তথা আগুনের দেশ আছে কোর্রায়ে জামহারির তথা ঠান্ডার দেশ আছে এগুলো এত ঠান্ডা আর আগুনের দেশ এত গরম ঢুকা মাত্রই জিন্দা থাকতে পারে না কেউ মারা যাবে যদি সশরীরে তিনি মেয়ারাজে গিয়ে থাকেন তাহলে জীবিত অবস্থায় কি করে ফিরে আসলেন এর একটি জবাব তো দিয়েছিলাম যে মেয়ারাজ তো হুজুর নিজে করেননি আল্লাপাক করাইয়েছেন সম্ভব অসম্ভবের প্রশ্ন আনলে প্রশ্নটি পড়ে আল্লাহ রব্বুল আলমিনের উপর তার মানে তিনি আল্লাহ রাসুলকে আগুনের দেশ ঠান্ডার দেশ পাড়ি দেয় আর সেমা আল্লাহ পর্যন্ত নিয়ে যেতে অক্ষম সশরীরে জিন্দা অবস্থায় অথচ একদা মুসলমানদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন অক্ষম নন তিনি সক্ষম সর্বশক্তি সর্বক্ষমতার মালিক সবকিছু তিনি পারেন তো প্রশ্নটি আল্লাহ পাকের উপরে পড়ে দুই নম্বর কথা বলেছিলাম যে রাসুল আকরাম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম মেহরাজে যাওয়া এবং আসার গতি কি পরিমাণ দ্রুত ছিল আমাদের দৃষ্টির গতি যে পরিমাণ দ্রুত এর থেকেও আরো দ্রুত ছিল আন্দাজ করুন জমিন থেকে আরশে মোয়াল্লা পর্যন্ত গেলেন ফিরে আসলেন মধ্যখানে বাইতুল মুকাদ্দাস সেখানে ইমামত করলেন সমস্ত পয়গম্বর আলাইহিমুসালাতামের বিভিন্ন আকাশে বিভিন্ন পয়গম্বরদের সাথে সাক্ষাৎ কথাবার্তা জান্নাত জাহান্নাম পরিদর্শন আল্লাহ রব্বুল আলমিনের কাছে গিয়ে তাঁর সাথে কথাবার্তা বলা ফিরে আসার সময় ষষ্ঠ আকাশ পর্যন্ত এসে আবার ফিরে যাওয়া এভাবে নয়বার কিন্তু হুজুর যাওয়ার সময় যে বিছানা ত্যাগ করেছিলেন আসার পরে দেখেন সেই বিছানাটি এখনো গরম রয়ে গেছে কত অল্প সময় হুজুর যে উজু করে গেছেন আসার পর দেখতেছেন হুজুর পানি এখনো গড়িয়ে চলছে শুকিয়ে যায়নি ঘরের দুয়ারের যে কড়া এসে দেখতেছেন যাওয়ার সময় যে কড়া নড়ছিল আসার পরও কড়া এখনো নড়তেছে তার নড়া এখনো থামেনি চিন্তা করুন কত দ্রুত ছিল তার গতি আর সে পর্যন্ত আমাদের জমিন থেকে কাছেদারের রাস্তা আমাদের কল্পনার বাইরের দূরত্ব এত দূরে গেলেন আসলেন জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন কত কিছু এরপরও এক রাতের ভিতরেও নয় শুধু রাতের সামান্য অংশের ভিতরে আল্লাহ বলছেন সুবাহান আল্লাজি আসরা বে লাইলা ওলামাই কারাম বোঝেন লাইলা নাকেরা কেন আল্লাহ পাক নাকেরা ব্যবহার করলেন অল্প সময় বোঝানোর জন্য খুব অল্প সময় এত অল্প সময়ে এত লম্বা সফর গেলেন ফিরে আসলেন এত কিছু দেখলেন চিন্তা করুন গতিটা কেমন ছিল তো এই দ্রুত গতিতে আগুনের দেশ পাড়ে দিলে ঠান্ডার দেশ পাড়ে দিলে আগুন জ্বালানোর জন্য যে পরিমাণ সময় আগুনকে দিতে হয় এই পরিমাণ সময় আগুনে পায়নি জ্বালাবে কীভাবে ঠান্ডায় ঠান্ডা হতে হলে শক্ত হতে হলে যে পরিমাণ সময় ঠান্ডাকে দিতে হয় এই পরিমাণ সময় ঠান্ডা পায়নি যে তাকে ঠান্ডা করে মেরে ফেলবে তাহলে বোঝা গেছে তাদের এই প্রশ্নগুলো অবান্তর এগুলো সঠিক নয় আর এখানে আমরা আরেকটি চিন্তা করতে পারি যে সাধারণত যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে প্রেসিডেন্ট ভবনে দাওয়াত করেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভবনে যাওয়ার সময় আসার সময় আমাদের ঢাকা যেরকম জ্যাম লেগে থাকে এরকম জ্যাম লেগে থাকে এর আগে পুরা রাস্তা পরিষ্কার সকল গাড়ি ঘোড়া বন্ধ এখন আর কোনো গাড়ি ঘোড়া চলতে পারবে না শুধু প্রধানমন্ত্রীর গাড়ি চলবে তো দুনিয়ার প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীর ব্যাপার যদি এরকম হয় তো সমগ্র জাহানের প্রেসিডেন্টের দাবাতে প্রধানমন্ত্রী যাচ্ছেন রসুল আকরম সাল্লাহ আলাইহে ওয়াসাল্লাম আরশেম আল্লাহ তার সম্মানার্থে কি সব কিছু বন্ধ ছিল না তার মানে সময়ও হয়তো বন্ধ ছিল আগুন যে অবস্থা আছে এই অবস্থায় বাকি বন্ধ ঠান্ডা যে অবস্থা আছে এই অবস্থা সব কিছু এই অবস্থা থাকলে জ্বালাবে কি করে ঠান্ডায় শক্ত বানাবে কি করে সব কিছু তো বন্ধ তাই এখানে জ্বালানোর প্রশ্ন কিংবা ঠান্ডা হয়ে মারা যাওয়ার প্রশ্ন আসে না চার নম্বরে আমাদের দেশে যারা ফায়ার সার্ভিসে চাকরি করে আগুন লাগলে আগুন নিবে এরা কি আমাদের ন্যায় নাইলন আর টেট্রনের জামা গায়ে দিয়ে আগুন নিবেতে যায় এরা ভিন্ন একটি জামা ব্যবহার করে পায়জামা ব্যবহার করে প্যান্ট ব্যবহার করে যেই কাপড়ের জামার প্যান্ট ব্যবহার করে এই কাপড় আগুনের ভিতরে দশ মিনিট পর্যন্ত আপন অবস্থায় থাকে জ্বলে না তো দুনিয়ার মানুষ যদি এমন একটি পোশাক আবিষ্কার করতে পারে মানুষ গায়ে দিবে দশ মিনিট পর্যন্ত আগুনে জ্বলবে না তা আল্লাহ পাক তার রাসুলকে যে তার দরবারে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছেন ওই দরবারের শান অনুপাতে আসা যাওয়ার রাস্তার অবস্থা অনুপাতে ওই পোশাক ব্যবহার করাই নেননি তাইলে আগুনে জ্বলার প্রশ্ন আসে না বরফে ঠান্ডা হওয়ার প্রশ্নও আসে না পঞ্চমত আল্লাহ রব্বুল আলমিন তাকে নেওয়ার আগে হজরত জিব্রিল আমিন এবং মিকাইল আলাইসালামের মাধ্যমে ওনার সিনা চাক অর্থাৎ ওপেন হার্ট সার্জারি পুরা সিনাকে অপারেশনের মাধ্যমে ওনার হাট বের করে জমজমের পানি দিয়ে ধুয়ে আবার আপন অবস্থায় রেখে করে নিয়ে গেছেন কেন এরকম করলেন তার মানে উর্ধ্ব জগতে যাইতে আসতে যেরকম হার্টের দরকার যেরকম দেহের দরকার কারণ হার্টের আসরার প্রভাবেই তো দেহ প্রভাবান্বিত দেহ মোতাসের তো হার্টকে ওই যোগ্য বানাইলেন যাতে এই হার্টের আসরার প্রভাব তার দেহ পড়ে দেহটা ওই যোগ্য হয় যে এই সফরে কোনো রকম সমস্যা না হয় অতএব এই সমস্ত প্রশ্ন অবান্তর তাই আহল সুন্নতর জমাতের আকিদাই কোরআন হাদিসের আলোকে সঠিক যে তিনি জাগ্রত অবস্থায় সশরীরে মারা গিয়েছেন আরও কথা তো অনেক কিন্তু সামনে সবে বরাতে অনেক কথা বলার সময় নেই তবে আমরা মেয়ারাজ থেকে মৌলিকভাবে গুরুত্বপূর্ণ দুইটি শিক্ষা গ্রহণ করতে পারি এক নম্বর শিক্ষা আর সে মোয়াল্লা পর্যন্ত কোনো নবী জীবিত অবস্থায় সশরীরে যাননি একমাত্র তিনি গেছেন ফিরে আসার পর তাকে জিজ্ঞাসা করা হইল ইয়া রাসুল আল্লাহ সৈয়দনা হজরতে মুসা কালিমুল্লাহ আলা নবিগেনা ওয়ালাইহি সালাতু ওয়াসালামের সাথে আল্লাহ রব্বুল আলমিনও কথা বলেছেন আপনার সাথেও বলেছেন কিন্তু তার সাথে কথা বলেছেন তাকে তুর পর্বতে নিয়ে আর আপনার সাথে কথা বলেছেন আপনাকে একবারে তার কাছে আরশেমুর আল্লাহ নিয়ে এই সম্মান এই ইজ্জত অন্য কোনো পেগাম্বরও পাননি আপনি পাইলেন কিসের বিনিময়ে তিনি জবাব দিলেন আব্দিয়তের বিনিময়ে গোলামি দাসত্ব বিনয়ী আর নম্রতার বিনিময়ে যে আল্লাহ হাবুল আলমিনের সামনে আমি সবচেয়ে বড় গোলাম আমার নম্রতা বিনয়ী সবচেয়ে বেশি এই জন্য মায়ারাজ হয়েছে আর আল্লাহর বন্দাদের কাছেও আমার বিনয় আর নম্রতা সবচেয়ে বেশি এই জন্য সাফাহাতের আল্লাহ পাক যে অনুমতি দিবেন হাসর মাঠে ওইটার দ্বারা আল্লাহ পাক তাকে সম্মানিত করেছেন আল্লাহ পাকের সাথে বিনয়ের কারণে সম্মানিত হয়েছেন ইহকালে আর বন্দার সাথে বিনয়ের কারণে সম্মানিত হবেন পরকালে এখান থেকে বোঝা যায় তাওয়াজ বিনয়ী আর নম্রতার দাম কত মূল্য কত তাই যারা বাস্তবে বড় ইজ্জতওয়ালা বাস্তবে সম্মানী বড় বিদ্যান বড় শিক্ষিত বড় বুদ্ধিমান তো যে যত বড় হবে তার মধ্যে বিনয়ী নম্রতার তাওয়াজর ততই বেশি উপলব্ধি করা যাবে আর যে না আমি বড় আমি বড় শিক্ষিত আমি বেশি জানি আমি ভালো বুঝি আমি বেশি সম্মানী আমি বেশি ইজ্জতওয়ালা তো সমাজের দৃষ্টিতে সবচেয়ে বেশি কম ইজ্জতওয়ালা আল্লাহ রাব্বুল আলমিন বিনয় আর তাওয়াজরকে খুব বেশি পছন্দ করেন এজন্য হাদিস শরীফে আছে মান তাওয়াজা আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে নিজকে নিজে ছোট বানায় আল্লাহ পাক খুশি হয়ে তাকে বড় বানাইয়ে দেন তো রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামে ইজ্জত আর সম্মান পেয়েছেন তাওয়াজর আর বিনয়ীর বরকতে এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি যে তার আদর্শে আদর্শবান হয়ে আমরাও আমাদেরকে সবচেয়ে বেশি নম্র ভদ্র ছোট মনে করি যে বাকি সব আমার থেকে বড় আমি একমাত্র ছোট একদিন এক ব্যক্তি হাকিমুল উম্মত মুজাদ্দুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী খান বি রহমাতুল্লাহ আলাইহির খানকার দিকে যাইতেছে যাওয়ার পথে মুফতি আজম মুফাসের কোরআন ফকিহ মিল্লত আল্লামা মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাহির সাথে সাক্ষাৎ মুফতি শফি কত বড় মানুষ একদিন তিনি যাইতেছেন হজরত হাকিমুল উম্মদ দেখতেছেন হাকিমুল উম্মদ তাঁর পীর পীর দেখতেছেন মুরিদ যাইতেছে পীরের পার্শ্বে আরেকজন বড় আলেন বসা तो पीर जिज्ञेस करते ভাই भाई ये साहब कौन जा रहे हैं आप इनको पहचानते हैं انہی کے جیتے سن اپنے بیٹا کے چینی کہ جی حضرت یہ مفتی شفیع صاحب جا رہے ہیں کہ جی ہمیں تو چینی یہ مفتی شفیع صاحب جیتے سن حضرت خانوی بولے نہیں بھائی یہ تو ان ہستیوں میں سے ہیں کہ جن کے سر کے بال سے لے کر پائر کے ناخن تک پورا کے پورا علم ہے এ তো ওই মহাব্যক্তিত্বের মালিক যার মাথার চুল থেকে নিয়ে পায়ের নখের আগা পর্যন্ত পুরাটাই এলেন কত বড় মানুষ তো উনি দেখতেছেন লোকটি খানকার দিকে যাইতেছে জিজ্ঞেস করলেন ভাই তুমি কোথায় যাও খানকায় যাই এই সময় খানকায় কেন যাও একটি কথা জানার জন্য কি কথা যখন আমি হজরতের দরবারে বসি তা আমার মনে হয় যে পুরা সৃষ্টি জগতে আমার থেকে কম দামি অমূল্য কোনো মাকলুক নেই আমার দাম সবচেয়ে কম এরকম মনে হওয়া ভালো কি ভালো না এটা জানার জন্য যেতেছি मुफ्ती शफी रहमतुल्लाह अलैह বলতেছেন फिर मैं भी चलता हूँ मेरा भी तो यही हाल होता है তো তাহলে আমিও যাই আমারও তো এই অবস্থা হয় আমার থেকে নিকৃষ্ট আমার থেকে কম দামি দুনিয়াতে আর কোনো মাকলুক নেই এত বড় মানুষ কিন্তু মনে করতেছেন কি আমার থেকে কম দামি আর কেউ নেই দুজন রওনা হয়েছেন যাওয়ার সময় খাজা আজিজুল হাসান মজিজুব রাহেমাহুল্লাহ ব্রিটিশ আমলে ডিপটি কালেক্টর ছিলেন কত বড় ক্ষমতার মালিক দেখতেছেন দুজন যেতেছেন জিজ্ঞেস করলেন ভাই তুম দোনো কাহা যা রাহে হো তোমরা দুজন কোথায় যেতেছ বললেন খানকায় যাই কেন যাও যখন হজরতের দরবারে বসি তা আমাদের অনুভব হয় যে আমাদের থেকে কম দামি আর কোনো মাকলুক সৃষ্টি জগতে নেই এ অনুভব হওয়া ভালো না ভালো নয় এটা জানার জন্য যেতেছে খাজা আজিজুল হাসান মজুব রহমতুল্লাহ বলতেছেন ফের মাই বি চলতা হুঁ মেয়েরা ভি তো এই হাল হতা তাহলে আমিও যাই আমারও তো এই অবস্থাই হয় তিনজন হইলেন তিনজন মিলে খানকায় গেলেন যাওয়ার পর বললেন যে হজরত আমরা যখন আপনার খানকায় আপনার সামনে বসি আমাদের মনে হয় আমাদের থেকে কম দামি আর কোনো মাকলুক এই জগতে নেই এমন মনে হওয়া ভালো কি ভালো নয় এটা জানার জন্য আপনার কাছে আসছে আল্লাহ আকবর হজরত বললেন যে ভাই ক্যা করো মেয়েরা ভি তো এই হাল হতা হ্যাঁ ভাই কি বলবো আমারও তো এই অবস্থাই হয় আমিও তো মনে করি আমার থেকে কম দামি আর কোনো মকলুক পুরা কায়না তার সৃষ্টি জগতে নেই কে বলতেছেন হাকিমুল উম্মত মজাবেদুল মিল্লত হজরত শাহ আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই যার নজির আর দৃষ্টান্ত পেশ করতে এখন দুনিয়া অক্ষম এমন কোন বিষয় নেই যে বিষয়ে তিনি কিছু লিখে যাননি আজ দমে দমে আমরা তার নাম নিতে বাধ্য আমাদের দেশেরও প্রায় বড় বড় সকল আলেম তার মুড়ি তার হলিকা বাংলাদেশের শ্রেষ্ঠতম মাদ্রাসা হাটহাজারি মাদ্রাসার বাণী হজরত মাওলানা হাবিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তাঁর মুরিদ এবং অর্ধ শতাব্দীর মোহতামেম হাটহাজারি মাদ্রাসার হজরত মাওলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তাঁর হলিফা বরকাটারা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরজি হুজুর হজরত মৌলানা আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাই তার খলিফা লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজি হুজুর তার খলিফা কামরাঙ্গিচর মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফিজি হুজুর তাঁর খলিফা ফরিদাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুজাহেদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ তাঁর খলিফা গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা ফরিদপুরি রহমতুল্লাহ আলাই তাঁর খলিফা কিশোরগঞ্জ জামেয়া এমদাদিয়ার প্রতিষ্ঠাতা হজরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাই তাঁর খলিফা ফেনী সুরশিদি মাদ্রাসা আল্লামা নূর বক্স রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠাতা তাঁর খলিফা লক্ষ্মীপুর বর্তলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব আলা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তাঁর খলিফা এ তাঁর খলিফাদের হাতে বাংলাদেশের বড় বড় মাদ্রাসাগুলো প্রতিষ্ঠা লাভ করছে চিন্তা করুন তিনি কত বড় এত বড় হওয়ার পরেও বলেন কি আমার থেকে কম দামি আর কোনো মাকলুক সৃষ্টি জগতে নেই আল্লাহ কেন বড় বানাবেন না তো মেয়রাজ থেকে আমরা বিনয়ী নম্রতা নিজকে নিজে ছোট মনে করা শিক্ষা গ্রহণ করতে পারি দুই নম্বর শিক্ষা হুজুর মেহমান হয়ে আল্লাহ রবুল আলমিনের দরবারে গেলেন মেহমান মেজবানের বাড়ি যাওয়ার সময় কিছু হাদিয়া নিয়ে যাওয়া সুন্নত হুজুর খালি হাতে গেলেন না হাদিয়া নিয়ে গেলেন কি হাদিয়া আল্লাহ পাকের দরবারে গিয়ে হাদিয়া পেশ করলেন আল্লাহ আমার দৈহিক শারীরিক মৌখিক আর্থিক সর্বপ্রকারের হেবাদতের হাদিয়া আপনার জন্য নিয়ে আসলাম মেজবান আল্লাহ রব্বুল আলমিন হাদিয়া গ্রহণ করলেন হাদিয়া গ্রহণ করে হাদিয়া হিসাবে মেজবান মেহমানকেও অনেক সময় হাদিয়া দেয় আল্লাহ পাক এখানে হাদিয়া দিলেন কি আমি আপনাকে হাদিয়া দিলাম কি আমার পক্ষ থেকে আমার শান অনুপাতে আবাদুল আবাদের জন্য অসংখ্য শান্তি এবং আমি আল্লাহ রহমত আর বরকত এই তিন বস্তু হাদিয়া দিলাম আমরা হইলে হাদিয়া আমরা পাইছি আমরা গাঠি মেঁধে নিয়ে আসতাম কিন্তু যিনি এই হাদিয়াগুলো পাইলেন আল্লাহ পাকে শান অনুপাতে আবাদুল আবাদের জন্য অসংখ্য আমাদের কল্পনার বাইরে শান্তি রহমত আর বরকত এই হাদিয়া হুজুর নিজে একা গ্রহণ করলেন না যেহেতু তিনি সমগ্র জাহানের জন্য রহমত দয়ার নবী কিভাবে গ্রহণ করলেন আল্লাহ হাদিয়া আপনি দিয়েছেন আমি একা নিতে পারলাম না আমার আলাই না বহু বচন আমার সমস্ত উম্মতকে একসাথ করে আমার ন্যাকার উম্মতদেরকে একসাথ করে সকলের জন্য এই শান্তি রহমত আর বরকতের হাদিয়া গ্রহণ করলেন সকলকে সামিল করে নিলেন কেমন বিচক্ষণ নবী চিন্তা করুন এরপরে বাকি কথাবার্তা ফিরে আসতেছেন আল্লাহ বললেন নবী আমার হাদিয়া আপনার উম্মতদের জন্য যে নিলেন সকল উম্মতে পাবে না তো কেভাবে একটা কার্ড দিতেছি এই কার্ড যে সংরক্ষণ করবে সে পাবে যে সংরক্ষণ করবে না সে পাবে না যেরকম আমাদের দেশে যখন অভাব দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় তো সরকার রিলিফের গম আটা ছাতু ইত্যাদি বিতরণ করে সবাইকে করে না আগে ঠিক করে কে বেশি গরিব কে আরেকটু কম গরিব কে আরেকটু কম গরিব A class B class C class এভাবে ভাগ করে একবারে বেশি গরিব হইলে এ ক্লাস আর একটু কম দরিদ্র হইলে বি ক্লাস আর ধনী হইলে সি ক্লাস আরো ধনী হইলে ডি ক্লাস এরা সাধারণত রিলিফের দরকার হয় না এদের তো এই রিলিফ পাওয়ার জন্য একটি কার্ড আগে বিতরণ করা হয় যখন রিলিফ বিতরণ হবে এই কার্ড সাথে নিয়ে যেতে হয় আমার সংসারের সদস্য সংখ্যা কত এবং আমি কোন ক্লাসের গরিব ওই হিসাবে আমাকে গম আটা কিংবা ছাতু দেয়া হবে আল্লাহ হাবুল আলমিন একটি কার্ড দিয়ে দিলেন কি কার্ড তো বেশি কিছু নয় এই কাঠ হলো দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ যে দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়বে তার মানে এই কাঠটি সে সংরক্ষণ করলো এরপর যখন রহমত বরকতা শান্তির দরকার দুনিয়াত আখরাত জান্নাত হওয়ার জন্য তখন তারা এগুলো পেয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তো বড় খুশি মাত্র পঞ্চাশ শক্ত নামাজ এটা পড়লেই তো রহমত বরকতা শান্তি পেয়ে গেল সবাই বড় সস্তা কারণ তার জন্য পঞ্চাশ শক্ত কি পঞ্চাশ হাজার বক্ত কঠিন কিছু নয় হজরত মৌলানা মোহাম্মদুল্লাহ হাফেজি হুজুর রহমতুল্লাহ এলাইকে দেখেছি যে তাকে স্টেজে তুলতে দুজনের ধরে তুলতে হয়েছে বসা থেকে দাঁড় করাইতে দুজনের ধরে দাঁড় করাইতে হয়েছে কিন্তু যখন নামাজ শুরু করতেন ঘন্টাকে ঘন্টা তিনি নামাজ পড়তেন রুকু সেজদা করতেছেন উঠতেছেন বসতেছেন এখন আর দরার দরকার নেই কি সাত তাদের নামাজ তো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কোনো ব্যাপারে নয় পঞ্চাশ সপ্তাহ নামাজ নিয়ে ফিরে আসতেছেন ষষ্ঠ আকাশ পর্যন্ত আসছেন সৈয়দেনা হজরতে মুসা আলানা বিজ্ঞানা আলাইহি সালাতু আসসালামের সাথে সাক্ষাৎ জিজ্ঞেস করলেন ভাই গাড়টি দেখি অনেক বড় এই কি নিয়ে যাইতেছেন আল্লাহা কি দিছেন কয় না বেশি কিছু নয় পঞ্চাশ অক্ত নামাজ তাদের সর্বনাশ আমার উম্মতের উপরে ফরজ ছিল দুই অক্ত এটাও আদায় করাইতে পারিনি আপনার উম্মত হবে আরো দুর্বল এই পঞ্চাশ অক্ত এরা পারবে না আপনি আবার যান কিছু কমাইতে বলেন তো যেহেতু মুসা আলাহি সালাম আগেই উম্মতের গুরসি করে গেছেন অভিজ্ঞতা আছে তো হুজুর আবার ফিরে গেছেন আল্লাহ আমি আসিনি আপনার ভাইগম্বর মুসা আলাহ সালাম পাঠাইছেন তো কি ব্যাপার কয় নামাজ পঞ্চাশ অক্ত নাকি উনি বলেন বেশি হবে কিছু কমানোর কথা বলতেছেন আল্লাহ পাক নবীর শান আর ইজ্জত রক্ষার্থে কয় ঠিক আছে পাঁচ সপ্তাহ কমাই দিলাম যান পঁয়তাল্লিশ সপ্তাহ পড়লেই কাঠ সংরক্ষণ হবে রহমত বরকতার শান্তি পাবে হুজুর খুশি অনেক কমে গেছে আবার হিরি আসতেছেন ষষ্ঠ আকাশে আসার পরে আবার সাক্ষাৎ কয় হুজুর গাড়টি এখনো বড়ই দেখা যায় কত কমাইছে কয় ফাঁস কয় নেই আবার যান আরো কমাইতে বলেন আপনার উন্মতে এগুলো করবে না হুজুর আবার গেছেন আল্লাহ আমি আসি নাই আপনার পেগাম্বর মুসা আলাহ সাল্লাম পাঠাইছেন উনি বলেন এটা নাকি এখনো বেশি আরো কিছু কমাইতে বলছেন আল্লাহ পাক আরো পাঁচ কমাইলেন চল্লিশ হুজুর খুশি খুশি আসতেছেন দশ কমে গেছে সাধারণ কথা নয় এইভাবে নয় বার নয় বারে পাঁচ নং পাঁচচল্লিশ অক্ত কমছে আর পাঁচ বাকি আছে পাঁচ নিয়ে হিরার পথে মুসাল্লাহ সাল্লাম বলতেছেন এখনো বেশি আবার যান হুজুর বলেন আর যাইতে আমার কাছে সরম লাগে হুজুর আর গেলেন না আল্লাহ আকবর না যাওয়াতে আল্লাহ পাক বললেন ও পয়গম্বর আর যে আসেন না পাঁচ নিয়ে গেছেন আপনার উম্মত যদি পাঁচ সপ্তাহ নামাজ সংরক্ষণ করে আমি তার উপর খুশি হয়ে পাঁচের জায়গায় পঞ্চাশ রক্তের সব দিয়ে দিলাম তো যে সা কই হাম দম কই দম সাহস নেই হ্যাঁ जैसा कोई हमदम कोई दम साज नहीं है बातें तो हैं हर दम मगर आवाज नहीं है बातें तो हैं हर दम मगर आवाज नहीं है আমার আল্লাহ বলেন আমার আগে খেয়াল ছিল ফাঁসক্ত করার আর নবী ওইদিকে বলতেছেন আর যাইতে আমার সরম লাগে তার মানে দুজনের খেয়াল মিলে গেছে এদেরকে বলা হয় হাবিব এদেরকে বলা হয় মাহবুবিয়তের সম্পর্ক আল্লাহ পাকের সাথে কেমন গভীর সম্পর্ক আমার আল্লাহর যেটা খেয়াল নবীর অন্তর ওইটাই খেয়াল এরপরে তো আমার এখন যাইতে সরম লাগে আর গেলেন না পাঁচক্ত নিয়ে ফিরে আসলেন এই পাঁচক্ত নামাজ হল কার্ড সংরক্ষণ করা এখন সরকার যে রিলিফের কার্ড আগে দিয়ে গেছে একজন মাসা আল্লাহ একেবারে প্লাস্টিক প্লাস্টিক কোটিং করে এটাকে সংরক্ষণ করছে আলমিরার ভিতরে হেফাজত করছে মাঝে মধ্যে আলমিরা খুলে দেখে আবানি নষ্ট হয় ইঁদুরুনি কেটে ফেলে এটা খুব খেয়াল করে আর আরেকজন কাগজে একটু একখান এটা দিয়ে আমার হবেটা কি এটা চিড়ে ফিরে ফেলে দিছে আর এরে মাঝে মধ্যে বিজ্ঞাপ দেয় তিরস্কার করে একে নিয়ে মজা করে এক মিয়া কাগজ একখান নিয়ে কি খাইছো একবার প্লাস্টিক কোটিং আবার আলমিরার ভিতরে আবার মাঝে মধ্যে খুলে দেখো ঠিক আছে না নষ্ট হয়ে গেছে দরকার কি ছিল কাগজ এখান দিয়ে হবে কি আমি চিরে ফিরে ফেলে দিছি আমি এখন স্বাধীন আমার কোনো জানালা নেই স্বাধীন যখন খুব অভাব শুরু হইল দুর্ভিক্ষ সকলের প্যাট খালি ক্ষুদার আগুন জ্বলতেছে নিবানোর কিছু নেই হঠাৎ ঘোষণা আসছে সরকারের পক্ষ থেকে অমুক দিন রিলিফের আটা বিতরণ করা হবে কারণ উভয়জন বস্তা নিয়ে গেছে গ্রামগঞ্জে বোর্ড অফিসে যায় রিলিফের আটার বমানার জন্য গেছে বোর্ড অফিসে দুইজনেই গেছে দুজনেই তো অভাবগ্রস্ত যার কাছে কার্ড আছে সিরিয়াল আসছে কার্ড কই এই যে কার্ড সংসার সদস্য দশজন মাথা পিছু পাঁচ কেজি পঞ্চাশ কেজি আটা পাইয়া গেছে খুব খুশি আটার বস্তা নিয়ে বাড়ি ফিরছে ব্যবসা করতেছে বাচ্চা কাচ্চা নিয়ে খাইতেছে খুব আনন্দ উপভোগ করতেছে ক্ষুদার আগুন নিবল এরপরে ওই বেচারার সিরিয়াল আসছে যে কার্ড ফেলে দিয়েছিল সামনে নিয়ে বস্তা দিছে কয় দেন বস্তার ভিতরে আগে তো কার্ড দেখাইবা তুমি কোন গ্রুপের এ ক্লাস না বি ক্লাস না সি ক্লাস সদস্য সংসার কত কার্ড তো আনি নেই কি করছো তো যখন দিছিলেন তখন চিড়ে ফেলে দিছি কার্ড আনিনি এই বেচারার বস্তায় আটা দেয়া হবে হবে না তো হবে না পুলিশ সংবাদ দিয়ে হ্যান্ডকাপ লাগাই একেবারে জেলখানায় ও বাটফারি করতে আসছে এখানে দোকা দিবার লাগিয়া এটা জেলখানায় নাও কেড়ে আসলাম তো আটার জন্য এখন দেখি জেলখানায় এখন পরিবার পরিজনের কি অবস্থা আমার কি অবস্থা কবে বের হতে পারি আর না পারি হায়রে মুসিবতের শেষ নেই কেন তো কার কেন সংরক্ষণ করল না এই জন্য এই দুর্গেশ ঠিক তেমনিভাবে কাল হাসর মাঠে যখন রিলিফ বিতরণ শুরু হবে কারা কারা জান্নাতে যাবে লাইন তো সকলেই দূরবে যারা পাঁচাত্ত নামার সংরক্ষণ করছে দুনিয়াতে এরাও লাইনে আছে